বিসমিল্লাহ রহমান রাহিম মহান আল্লাহর সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আল্লাহ মানুষকে ভালোবাসেন সবচেয়ে বেশি মানুষের জন্যই তিনি সৃজন করেছেন সকল কিছু মহান সত্তা আল্লাহ মানুষের মাঝে তাদেরকেই পুরস্কৃত করবেন যারা আল্লাহকে ভালোবাসে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয় মহান সত্তার প্রতি এই যে ভালোবাসা এই যে প্রেম এর শক্তি অকল্পনীয় এ প্রেমের আগুনে মাটির মানুষ মহান রাব্বুল আলমিনের এত নৈকট্য হাসিল করতে পারে যা সাধারণ মানুষের কল্পনা করাও সম্ভব নয় তাই তো যুগে যুগে মহান আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত মানুষেরা সাধারণ মানুষের মাঝে আল্লাহ প্রেমের আগুন ছড়িয়ে দিতে চালিয়েছেন অক্লান্ত প্রয়াস দুনিয়ার প্রেমে আকণ্ঠ নিমজ্জিত মানুষের চূড়ান্ত গন্তব্য যাহার নাম আর আল্লাহ প্রেমে উৎসর্গীকৃত মানুষের নিশ্চিত ঠিকানা জান্নাত আল্লাহ প্রেমের যে ফলগু ধারা আমাদের দিতে পারে দুনিয়া ও আখেরাতে সর্বাঙ্গীন সফলতা সেই প্রেমের ঝর্ণা ধারায় অবগাহনের আহ্বান নিয়ে মোহাম্মদ রাশিদুল ইসলামের কথা সুর ও কণ্ঠে এবারের অডিও অ্যালবাম ইশকের আগুন আল্লাহ প্রেমের জগতে ইসলামী গজলের এক অনুপম অডিও অ্যালবাম ইশকের আগুন